জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে দিক দিগন্তে ওই শোনা যায় ডাকছে মুহাজিনে দিক দিগন্তে ওই শোনা যায় ডাকছে মুয়াজিনে জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে পূব আকাশে সুবেহ সাদিক ডাকছে বিরামহীনে পূব আকাশে সুবেহ সাদিক ডাকছে বিরামহীনে ওই ডাক শোনা যায় পাখির গুজরে নদীর কা ওই ডাক শোনা যায় পাখির গুজরে নদীর কলতারে আকাশ বাতা শুনে মুখরিত তবুও তুমি ঘুমে জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে প্রান্তে ওই শোনা যায় ডাকছে মুয়াজ্জিনে দীপ দিগন্তে ওই শোনা যায় ডাকছে মুয়াজ্জিনে জেগে ওঠো ও মুসলমান আর দেখো না ঘুমে জেগে ওঠো ও মুসলমান আর দেখো না ঘুমে জেগে দেখো ফেরেশ তারা বলছে তোমার কানে কানে জেগে দেখো ফেরেশ তারা বলছে তোমার কানে কানে দেখো কুল মখলুকাত জেগে গেছে তাদের আহ্বানে কুল মখলুকাত জেগে গেছে তাদের আহ্বানে আরশ কুরসি লোহ কলম কাঁপছে সে সুর সুর জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে জেগে ওঠো ও মুসলমান আর থেকো না ঘুমে দিক দিগন্তে ওই শোনা যায় ডাকছে মুয়াজ্জিনে দিক দিগন্তে ওই শোনা যায় ডাকছে মুয়াজ্জিনে জেগে ওঠো ओ मुसलमान आर थे को ना घूमे जगे उठो ओ मुसलमान आर थे को ना घूमे जगे उठो ओ मुसलमान आर थे को ना घूमे जगे उठो ओ मुसलमान आर थे को ना घूमे